সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আলামাল্লা নবী আবাদ আম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই পর্বের আলোচনার শুরুতেই আপনাদেরকে জানাই অশেষ মুবারকবাদ ধন্যবাদ কাবি সাবিন মুখারেক আল হেলালি রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলহিসাল্লাম বলেছেন তিনজন ব্যতিরিকে আর অন্য কারো জন্য হাত পাতা জায়জ নেই তিনজন মানুষ যাদের হাত পেতে মানুষের কাছ থেকে সাহায্য চাওয়া জায়জ রয়েছে দান সৎকা নেওয়া জায়জ রয়েছে এই তিনজন ব্যতিরিকে অন্য কারো জন্য জায়জ নেই হালাল নয় রাজুলুন তাহাম্মালা হামালা একজন মানুষ অন্যের দায় দায়িত্ব ঘাড়ে নিয়েছে হয়তো কাউরি দিয়ত বা দুইজনের মধ্যে মীমাংসা করতে গিয়ে বা কারো ঋণ পরিশোধ করার জন্যে বা কোনো সম্মানিত ব্যক্তি অপদস্থ হচ্ছিল সেটা নিজের দায়িত্ব নিয়েছে এইভাবে যদি সে ঋণগ্রস্ত হয়ে যায় অন্যের জন্য আলমাস আলা হাত্তা তার এই প্রয়োজন মিটা পর্যন্ত হাত পাততে পারবে মানুষের কাছে চাইতে পারবে বলবে ভাই এই সমস্যা তোমরা আমাকে সাহায্য করো যখনই সেই সমস্যা মিটে যাবে ওই পরিমাণ অর্থ তার চলে আসবে তখন তাকে বন্ধ করতে হবে তাহলে প্রয়োজন যদি হয় অন্যের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে এটা সম্ভব হচ্ছে না মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে সেটা পূর্ণ করা পর্যন্ত চাইবে যখনই পূর্ণ হয়ে যাবে এবার সে বিরত হবে এটা হবে তার কর্তব্য ওয়ারাজুলুন আসাবাত ইজতাহাত মা একজন মানুষ আসমানি বা জমিনি বালা এসে তার যত মাল সম্পদ সব শেষ হয়ে গেছে মনে করে হয়তো নৌকাতে করে ধন সম্পদ নিয়ে যাচ্ছিল ডুবে সব শেষ ধান হয়তো লাগিয়েছিল বন্যা এসে সব শেষ যে কোনোভাবে বাগানে ফল ছিল ঝড় তুফানে সে সব শেষ খরচাদি করেছে ধার মহাজন আছে সার এটা ওটার পয়সা খরচ হয়েছে এই মুহূর্তে তার সব শেষ হয়ে গেছে আলা এ তার সঙ্গতি ফিরে আসা পর্যন্ত তার চলার মতো ক্ষমতা ফিরে আসা পর্যন্ত সে মানুষের কাছে চাইতে পারবে এই মুহূর্তে তার জন্য নেওয়া জায়জ রয়েছে কেউ দিলে বা চাইলে এটা যখন তার চলার মতো সঙ্গতি হয়ে যাবে তখনই তাকে বন্ধ করতে হবে এখন চলার মতো হয়ে গেছে তারপরও চেয়ে চেয়ে বাড়াও সুযোগ যেহেতু একটা পাওয়া গেছে তাহলে কিন্তু তার জন্য সেটা হারাম হয়ে যাবে অরাজলন হোক ফাঁকা একজন মানুষ অভাবগ্রস্ত হয়ে গেছে তার কিছুই নেই একেবারে রিক্ত শূন্য হাত হয়ে গেছে তাহলে তার জাতি থেকে তিনজন মানুষ জ্ঞানবান মানুষ যদি সাক্ষী দিয়ে বলে যে এই লোকটা অভাবে এই লোকটা সমস্যা এর যা ছিল সব এখন লোকটা অভাবী হয়ে গেছে তাহলে তার জন্য কি হবে তখন চাওয়া জায়জ হবে লাকাত আসাবাত হোলাদান ফাঁকা তিনজনে বলবে জ্ঞানবান যে এর এই অমুক ব্যক্তি আসলে অভাবগ্রস্ত হয়ে গেছে এই সাক্ষী যদি দেয় হাল্লাত মাস আলা হাত ইউসি বা কেওয়ামান মিন আইসিন তাহলে তার সঙ্গতি চলার মতো তার চলার মতো অর্থ সম্পদ হয়ে গেলে সে পর্যন্ত তার জন্য চাওয়া জায়জ হবে যখনই তার সীমা শেষ হয়ে যাবে ওখানে তাকে স্টপ বন্ধ করতে হবে এরপরও মানুষের দ্বারে দ্বারে চাওয়া জায়জ হবে না ফামা সেওয়াহুন নামিনাল মাস আলা ইয়া কাবিসা তো সহতন আল্লাহ নবী বলে হে কাবিসা এ ছাড়া অন্য কোনো কারণে বা অন্য কোনো ব্যক্তি যদি মানুষের কাছে চায় তাহলে বুঝতে হবে এটা হারাম এটা কবিরা গুণা যে ব্যক্তি এর অতিরিক্ত এই তিন ব্যক্তি ছাড়া বা এই শেষ প্রয়োজন হয়ে গেলে এর পরেও যদি কেউ চাই বেড়ায় নিয়ে বেড়ায় তাহলে সে হারাম খেলো আর হারাম খেলে তো মনে রাখতে হবে তার কোন এবাদতই কবল হবে না কারণ এবাদত কবল হওয়ার জন্য শর্ত তার রুজি রুটি হালাল হওয়া এ মুহূর্তে সে যদি তার অবৈধ অবস্থা বা পন্থায় চেয়ে বেড়ায় তাহলে সেটা সে হারাম খাবে আর হারাম খেলে অন্য হাদিসা আছে যেই গোস্তটা যেই শরীরটা হারাম দিয়ে বাড়ে তার জন্য ঠিকানা হবে জাহান্নাম এই জন্য অপরিয়জনে শরীয়ত সম্মত তার জন্য চাওয়া জায়জ নেই এরপরে যদি হাত পাতে ভিক্ষা করে বেড়ায় মানুষের কাছে চেয়ে বেড়ায় এটা ওটা অজুহাত দেখে তাহলে তার জন্য সেটি হারাম হয়ে যাবে আর এই হারাম খেয়ে তার সবকিছু নষ্ট হয়ে যাবে কথা আমাদের মনে রাখতে হবে এ হাদিস মুসলিম আবু দাউদ ইবনে খোজাইমা ইবনে হেব্বান বর্ণনা করেছেন আমরা কার জন্যে হালাল হাত পাতা আর কার জন্যে হারাম এটা আমরা বুঝতে পারলাম সে অনুযায়ী আমরা আমাদের সমাজে দেখব কারা এর বহির্ভূত কাজ করছে তাদেরকে আমরা হাতে ধরে তাদেরকে বুঝিয়ে আমরা এই অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করব তাহলে দেখা যাবে সমাজে ভিক্ষাবৃত্তি কমে যাবে ভিক্ষুকের সংখ্যা কমে যাবে আর যার ফলে গরিব মিসকিনের হকটা যাদের হক না তারা যে নিয়ে নিচ্ছিল এটা বন্ধ হবে তখন যারা সত্যিকারের হকদার তাদের পরিমাণও বেড়ে যাবে এর ফলে তাদের সমস্যা দূর হবে আজ আমাদের এটা দেখা যায় যে যারা সত্যিকারের জাকাত ফিতরা দান সদকা খৈরাতের হকদার এদেরকে খুব কম দেওয়া হয় বা এরা বঞ্চিত হয়ে যাচ্ছে যারা এর হকদার না তারা যেহেতু সমাজের একটু বড় ভালো অবস্থা বা তাদের কথা মানুষ শুনে তাদেরকে দিলে তাদের নাম হবে তাই তাদের কাছে চলে যায় খবরদার যাদের হক নেই তারা যেন মাঠে না নামে চায় না বাড়ায় যারা হকদার তাদের হক যেন নষ্ট না করে এই ব্যাপারে আমাদেরকে সতর্ক ও সাবধান থাকা জরুরি ওয়ান আব্দুল মুতালিব রাবিয়া ইবনুল হারিস রাজি আল্লাহ আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لا تنبغي لآل محمد إنما هي أوساخ الناس وفي رواية ওয়াইনাহা লা তাহিল্লু লি মোহাম্মদ ওয়ালা আলী আলী মোহাম্মদ রাওয়াহ মুসলিম আব্দুল মুতালিব রাবিয়া আবুল হারিস থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলি সাল্লাম বলেছেন ইন্না সদাকা লা তাম্বাগিলি আলী মোহাম্মদ আলী মোহাম্মদ মোহাম্মদ সাল্লামের পরিবারভুক্ত যারা তাদের জন্য কোনো সদকা খাওয়া হালাল নেই হারাম ইন্নামাহি আউসাখুন্নাস এটা মানুষের ময়লা কারণ এই মহিলা মানুষ যখন কোনো তার ধন সম্পদ থেকে বের করে দেয় জাকাত বের করে দেয় এই মহিলাটা মানুষের যারা আলী মোহাম্মদ মোহাম্মদ সাল্লামের যারা পরিবারভুক্ত যারা আহলে বেদ এদের জন্য খাওয়া হালাল নাই হারাম আহলে বাইত কারা আমরা এর আগে বলে এসেছি যে বানু হাসেম এবং বানু আব্দুল মোতালিব মানাফ এরা অথবা আলী জাফার আকিল তারপরে আব্বাস রাবিউল হারেস এদের বংশভুক্ত যারা এরা হলো মোহাম্মদ সাল্লামের পরিবারভুক্ত আহলে বেদ বা আলে মোহাম্মদ এদের জন্যে সাদাকা জাকাত ফিতরা এগুলিকে হারাম করে দেওয়া হয়েছে সুহান আল্লাহ কেউ যেন এই ধরনের তোহমাত দিতে না পারে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম এই ধরনের জাকাত ফিতরা সরকার একটা সিস্টেম করছে তার পরিবারের লোকজনকে খাইয়ে বাঁচার জন্যে এই তোহমত হতে পারে তারা যেহেতু উচ্চ বংশ তারা সম্ভ্রান্ত বংশ তারা যদি গরিব হয়ে যায় তাদের জন্য এই সদকা ফিতরা জাকাত খাওয়া হারাম করে দিলেন মহানব্বুল আলমিন তার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মাধ্যমে এই জন্যে মোহাম্মদ সাল্লামের পরিবারের বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা বৈশিষ্ট্য তাদের জন্য জাকাত ফিতরা সদকা খাওয়া হারাম হালাল নয় কাজে আশরাফ বা সাইয়েদ দাবি করে আবার ফের মানুষের এদিক থেকে ওদিক থেকে দান সদকা খাওয়া খাওয়া আবার ছাড়ে না এটা তো তাহলে আলে মোহাম্মদের দাবিও করলেন আওলা রাসুল দাবিও করলেন আবার মানুষের ওই দান সদকা নিয়ে পাহাড় জমালেন বাড়িঘর বানালেন আর ঘুরে বেড়ালেন এটা কি সত্যিকারে এটা সত্যিকারে কি আলী মোহাম্মদের কাজ হলো এজন্যে আজ আউলাদের রাসুলের তো ছড়াছড়ি আজ দেখা যায় যেখানে সেখানে আউলাদের রাসুলের নাম দিয়ে নিজেদের প্যাট পকেটের ব্যবসা করা হয় এটা নিঃসন্দেহে এটা রাসুল্লাহ সাল্লামের বংশের রাসুল্লাহ সাল্লামের পরিবারের জন্য একটা দুর্নাম এটা মোটেই করা ঠিক নয় কাউরি নাম ভাঙিয়ে নিজের ব্যক্তি স্বার্থ অর্জন করা এটা তো শরীয়তে মোটেই ঠিক না এটা একজন সম্ভ্রান্ত ব্যক্তির জন্য মোটেই ঠিক না এটা আমাদের সাবধান থাকতে হবে ওয়ান জুবাইর ইবনে মুতঈমিন রাদিয়াল্লাহু তাআলা আন قال مشيت انا عثمان بن عفان الى النبي صلى الله عليه وسلم জুবাইর ইবনে মুতঈম থেকে বর্ণিত তিনি বলেন যে আমি এবং উসমান বিন আফফান আমরা দুইজন আল্লাহ নবী আলিসালামের কাছে গেলাম ফাকুল্লা ইয়া রসুল আল্লাহ এরপরে বললাম হে আল্লাহ রাসুল আতাইতাবানিল বানিল মোত্তালেব মিন খুমসে খাইবার অতার আক্তানা জুবাই মোতেম বলেন যে আমি এবং উসমান বিন আফফান আল্লাহ নবীর কাছে গিয়ে বললাম হে আল্লাহ রাসুল আপনি খাইবারের খুমুস অর্থাৎ খাইবারের যুদ্ধে যে সমস্ত ধন সম্পদ পাওয়া হয়েছিল যুদ্ধলব্ধ যে মাল এটা ভাগ বন্টনের আগে এক পঞ্চম অংশ আল্লাহ রসুলের জন্য গরিব মিসকিনের জন্যে জাবিল কোরবা এতে মিসকিনের জন্য ইবনুসাবিলের জন্য যে একটা ফান্ড বের করে নিতে হয় ওই ফান্ড থেকে আল্লাহর নবী আলাইসাল্লাম বানু মোত্তালেবদেরকে দিলেন আর জোবাই ইবনু এবং উসমান বিন আফান কারণ এরা হচ্ছেন বানু হাসিমের অন্তর্ভুক্ত তো বানু হাসিমের যদি ওদেরকে দিয়ে থাকেন তো আমাদেরকে দিলেন না কেন এই হলো তাদের দাবি তাদেরকে দিলেন রাখতে না আমাদেরকে দিলেন না ওয়ানাহানু ওয়াহুম বে ওয়াহেদা আর আমরা এবং তারা তো আপনার সম্পর্কর দিক থেকে আত্মীয়তার দিক থেকে একই অবস্থার তাহলে ওদেরকে দিলেন আর আমাদেরকে দিলেন না কেন আমরা ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসব বাকি অংশ পূর্ণ করার জন্যে তখন আপনারা আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাহিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন ইমান আমার যেমন তারাই মেনে নিয়েছিল কোরআন সন্না যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কিনা হাসান জামিল মুখলিসুর রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় দেখতে তাদের কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী প্রতি বুধবার রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত আমরা জুবাই ইবনে এমের হাদিস বর্ণনা করছিলাম তিনি এবং উসমান আফান রাজিয়াল্লাহ তালা আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন বানুমত মোত্তালিবকে দিলেন আমাদের দিলেন না কেন খাইবারের সেই এক পঞ্চম অংশ থেকে তারা আর আমরা তো একই পর্যায়ের বন হাসেমের সঙ্গে আমাদের বংশীয় সম্পর্ক একই মর্তবার আমরা একই মর্যাদার একই অবস্থার ফকাল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইন্নামা বানুল মুতালেব ও বানু হাসিম সৈয়ুন ওয়াহেদ আল্লাহ নবী স্বীকৃতি দিলেন যাহা হ্যাঁ, বানু মুতালেব এবং বানু হাসিম একই জিনিস তারা হাদিসটি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন ওয়ানাবি রাফি রাজি আল্লাহ তালান আন্না নবী সাল্লাহ সাল্লাম বাস রাজুলান আল্লাহ সদকা মিম্বানি মখজুম আবু রাফে রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলিসাল্লাম বানি মখজুমের একজন লোককে জাকাত আদায় করার জন্য প্রেরণ করেছিলেন ফকার আলী আবি রাফে ওই লোকটি আবু রাফেকে বললেন এসহাবনি ফাইন্নাকা তুসিব মিনহা সেই লোকটি আবু রাফেকে বললেন আরে তুমি আমার সঙ্গে চলো দুইজনে চাঁদা কালেকশন করে নিয়ে আসবো জাকাত আমিও পাবো তুমিও পাবে লা হাত্তা আলা আবু রাফে বললেন আমি আল্লাহর নবীর কাছে গিয়ে জিজ্ঞেস না করা পর্যন্ত মাসালা না জেনে আমি যেতে পারি না খেয়াল করেন আগে জানা তারপরে করা আমাদের দেখা যায় অনেক মানুষ অনেক উল্টু পাল্টো করে শরীয়ত পরিপন্থী কাজ করে এরপর ওটাকে জায়েজ করার জন্যে দলিল খোঁজ করে বেড়ায় আর জায়েজ করার জন্যেও কিছু মুফতি সাহেব আজ দেখা যায় এটা কিন্তু বড় অন্যায় কাজ এজন্যে আগে জানতে হবে পরে করতে হবে জায়েজ না না জায়েজ হালাল না হারাম বৈধ না অবৈধ করণীয় না বর্জনীয় আগে আপনাকে জানতে হবে না জেনে বুঝে করে ফেলবেন এরপরে বলবেন কি হলো আবার কিছু মানুষ আছে যে সেটাকে বৈধ করার জন্যে আবার টেনে টুনে কান টেনে আর হাত টেনে আর পা টেনে তখন দলিল বানাতে চেষ্টা করেন অনেক সময় জাল দিয়ে জয়ীব দিয়ে ব্যাখ্যা করে তবিল করে এটা করে ওটা করে সেটাকে বৈধ করার তখন অপচেষ্টা আজ করতে থাকে আজ ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে যেটা আমাদের পরবর্তীতে আসবে যে বহু ব্যবসা বাণিজ্য আজ বিভিন্নভাবে এটাকে চালিয়ে দেওয়ার জন্যে বিভিন্ন ধরনের ফতুয়া আজ সমাজে চলতেছে এ থেকে আমাদের সাবধান থাকতে হবে তাই আবু রাফে বললেন আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী আলিসালামের কাছে গিয়ে না জিজ্ঞেস করব ততক্ষণ আমি তোমার সঙ্গে যাব না ফাতা আবু রাফি আল্লাহ রাসুলের কাছে আসলেন ফাঁসা আলা জিজ্ঞেস করলেন এই ব্যাপারটা এইভাবে আমাকে বলছে যাব কিনা কোন জাতির যারা আজাদকৃত দাস দাসী তারা তাদের অন্তর্ভুক্ত আবু রাফে তিনি রাসুল্লাহ সাল্লামের কি ছিলেন আজাদকৃত দাস ছিলেন আবু রাফে আব্বাস রাজিল্লাহ তার আনহর গোলাম ছিল দাস ছিল আল্লাহ নবী আসালামকে আব্বাস রাজিল্লাহনু এই গোলামটি দান করে দিয়েছিলেন আব্বাস রাজিয়াল তাল আনহু যখন ইসলাম গ্রহণ করলেন আর ইসলাম গ্রহণের সুসংবাদ আবু রাফে আল্লাহর নবী সালাতামের কাছে গিয়ে বললেন যে আব্বাস ইসলাম গ্রহণ করেছে তখন আল্লাহর নবী খুশি হয়ে ওই আবু রাফেকে আজাদ করে দিয়েছিলেন আজিম কি চরিত্র তাই আবু রাফে এবার তাহলে রাসুল সাল্লামের আজাদকৃত গোলাম তাহলে আজাদকৃত গোলাম যে জাতির সেই গোলামও ওই জাতির অন্তর্ভুক্ত অর্থাৎ আবু রাফে তোমার জন্যে ওই সাদকা কি হালাল নেই এই কথা আল্লাহ নবী তাকে জানিয়ে দিলেন আর মনে রাখো আমাদের জন্য সাদাকা কিন্তু জায়জ নেই আমাদের জন্য হালাল নয় এটি হারাম তাই আবু রাফে মাসালা জেনে নিলেন এবং সেই অনুযায়ী কাজ করলেন এ হাদিসটি আহমাদ এবং তিনজনে বর্ণনা করেছেন ও ইবনু খোজাইমা ইবনু হেব্বান হাদিসটি ইবনু খোজাইমা ইবনু হেব্বানও বর্ণনা করেছেন হাদিসটি সহি এর দ্বারা এই হাদিসগুলির দ্বারা আমাদের বুঝতে পারলাম যে আল্লাহ নবী আলিসালামের পরিবারভুক্ত যারা আহলে বায়েত যারা আলে মোহাম্মদ যারা তাদের জন্য দান সদকা খায়রত এগুলি হারাম হালাল নয় আর বিশেষ করে হাদিস থেকে আমরা জানতে পারলাম যে কোনো কাজ করার আগে কোনো কথা বলার আগে জেনে নেওয়া বিশেষ করে শরীয়তের ব্যাপারে আজ আমরা দেখে থাকি সাধারণ মানুষ বা অল্প স্বল্প জানা মানুষ শরীয়তের বিষয়ে বড় বড় ফতুয়া দিয়ে থাকেন বড় বড় মশলা দিয়ে থাকেন দেখা দেখি মনে করে দেখেই মনে করে এটাই বুঝি ঠিক এই ধরনের ঝগড়া ফাসাদ করে এবং এমন শক্তভাবে বলে কিন্তু যখন তাকে ভালো করে বুঝিয়ে বলা হয় বা তার কাছ থেকে জানা হয় তখন দেখা যায় তার কাছে কিছুই এই ব্যাপারে কোনো দলিল প্রমাণ পুঞ্জি নেই তারপরে এইভাবে কথা বলে এই জন্য আমরা আগে জানবো তারপরে বলবো আগে জানবো তারপরে করব। এটাই হবে শরীয়তের আমাদের দায়িত্ব না জেনে না বুঝে অযথা সন্দেহ করে বা কাউকে দেখে বা কেউ বলেছিল বা কোনো বাজারের বই কিতাব পড়ে কোনো মশলা কোনো ফতোয়া আমরা দিব না এটা আমাদের জন্য সাবধান থাকতে হবে কারণ দিনের ব্যাপারে কথা বলা মানে কি আল্লাহর সানে কথা বলা ওমান আল্লাহ খাদি বা আল্লাহ ওর চেয়েতে বড় কে জালেম হতে পারে যে আল্লাহর প্রতি মিথ্যা কথা বলে যে আল্লাহর নবীর নাম দিয়ে হাদিস বলে সে তো নিজের ঠিকানা নিজের জাহান্নামে বানিয়ে নেই এজন্যে সাবধান আমাদের থাকতে হবে ওয়ান সালিবিন আবদুল্লাহ ইবিন ওমার আনাবি আন্না রসুল্লাহ সাল্লা সাল্লামা কানাই ইয়াতি ওমারা আল আতা ফয়াকুল আতি আফকারা মিন্নি ফয়াকুল খুদ খুদহু ফতামাউলহু আও তাসাদ্দাক বিহি ওমা যা আকা আল من هذا المال وأنت غير مشرف ولا سائل فخذه وما لا তুতবে হু نفسك رواه মুসলিম সালিম ইবনে আব্দুল্লাহ ইবিন ওমর উমার ফারুক রাজিল্লাহ তালাহুর নাতি তিনি তার বাবা আবদুল্লাহ থেকে বর্ণনা করেন জাল্লাহ নবী আলিসালাম উমার রাজিল্লাহ তালুকে আতা দিতেন ফয়াকুল আতি আফকারামিননি উমার ফারুক রাজিল্লাহ তালাহু বলতেন হে আল্লাহ রাসুল আমার চাইতে যে বেশি অভাবী তাকে এটা আপনি দান করে দিন ফায়াকুল খোদহু আল্লাহ নবী তখন বলেন না না তুমি নাও ফাতামাউলহু এটাকে তুমি বাড়িয়ে চাড়িয়ে তোমার ধম সম্পদ বাড়াও আও তাসাদ অথবা নিয়ে তুমি অন্যকে দান করে দাও তোমার ইচ্ছা এটাকে রেখে বাড়িয়ে তোমার ধন সম্পদ বাড়াতে পারো অথবা তুমি অন্যকে দান করে দিতে পারো এটা তোমার হক তুমি নিয়ে নাও অমা যা আকা মিনহাদ আল মাল তোমাকে যদি এই ধরনের সম্পদ থেকে তোমাকে দেওয়া হয় ওয়ান তাগাইর মুশরেফ তুমি এর ব্যাপারে লোভী না এদের ব্যাপারে তুমি দেখে থাকো না যে কখন আসবে কখন পাবো ওয়ালা সাইল তুমি সেটা চাও না অর্থাৎ তোমার না চাইতে এই ব্যাপারে লোভ লালসা না থাকতে তোমার পারিশ্রমিক হিসাবে যদি তোমাকে এই দান সৎকার অর্থাৎ ভান্ডার থেকে মাইতুল বাইতুল মাল থেকে দেওয়া হয় তাহলে সেই পারিশ্রমিক তোমার জন্য নেওয়া যায় ফাখদ হো তুমি সেটা নাও ওমালা ফালা তুতবে হো নাফসাক আর এটা যদি না হয় অর্থাৎ এই শর্ত যদি হয় যে তুমি সেটার লোভ করো না তুমি চাও না তোমার পারিশ্রমিক হিসাবে কেউ দিচ্ছে তাহলে নিয়ে সেটা তুমি দান করে দাও অথবা তোমার সম্পদ বাড়াও এছাড়া তুমি তোমার নফসকে তুমি অন্যদিকে তুমি কি করবে না তার ধারে কাছে যাবে না সেটা তুমি চাইবে না সেটা তুমি পাওয়ার জন্য চেষ্টা করবে না তার পিছনে তুমি পা বাড়াবে না জাকাত দান খায়রাত কে কে পাবে কে কে পাবে না এই নিয়ে বেশ কিছু মাসলা মাসাইল আমরা ইতিমধ্যে আপনার কাছে ব্যক্ত করতে পেরেছি আশা করি এর আলোকে আমরা জীবন গড়ব আমরা সে অনুযায়ী আমাদের জীবন চলার চেষ্টা করব ইনশাআল্লাহ এই হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন এ পর্যায়ে আমরা বুলুগুল মারাম কিতাবের চারটি পর্ব ইতিমধ্যে আমরা শেষ করে ফেলেছি এবার আমরা পঞ্চম পর্বতে চলে যাব আর সেটি হবে কিতাবুসিয়াম রোজা পর্ব রোজা কি কখন কেমনে সুন্নত রোজা নফল রোজা আর ফরজ রোজা এ বিষয়ে আমাদের বিস্তারিত মাসলামা সাইল আলোচনা হবে সিয়াম ইসলামের একটি রুকুন পাঁচটি রুকুনের চতুর্থ রুকুন হচ্ছে সিয়াম ও রামাদান আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস পাঁচটি স্তম্ভের উপরে পাঁচটি স্তম্ভের উপরে শরীয়তে মোহাম্মদী দিন ইসলাম এর উপরে প্রতিষ্ঠিত তার এক নম্বরে শাহাদাত আল্লাহ ইহাইল্লাহ আন্না মোহাম্মদ রাসুল্লাহ দুটি সাক্ষ্য প্রদান করা আল্লাহ এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই মোহাম্মদ তার বান্দা রাসুল দুই নম্বরে সালাদ কায়েম করা আমাদের আলোচনা হয়ে গেছে তিন নম্বরে জাকাত আদায় করা আমাদের আলোচনা শেষ চার নম্বরে সিয়াম ও রমাদান রমাজান মাসের পূর্ণ রোজা রাখা আর পাঁচ নম্বরে হাজ বাইতিল হারাম ইলাই সাবিলা আল্লাহর ঘরের হজ করা যার সামর্থ্য রয়েছে এবার আমরা চতুর্থ নম্বর রুকন রোজা সম্পর্কে সিয়াম সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করব মহানবুল আলমিন সুরাবাকার একশো তিরাশি নম্বর আয়াতে বলেন ইয়া কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাদিন মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলেন হে মুমিনরা তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দেওয়া হলো যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের ইতিপূর্বে সবার জন্যে অতএব এই রোজাটা ফরজ আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন লাল্লাকুম তাত্তাকুন যাতে করে তাকুয়া অর্জন হয় তাকুয়া একটা ইমানি শক্তি এর প্রোডাকশন আমেরিকা থেকে ফ্রান্স থেকে জাপান থেকে অন্য কোনো দেশ থেকে হয় না এর প্রোডাকশন এর এটা অন্তরের মধ্যে আল্লাহ নবী আসালাম আত্মাকুয়াহা হোনা আত্মাকুয়াহা হোনা আত্মাকুয়াহা হোনা আল্লাহ নবী আসালাম তার সিনার দিকে ইশারা করে বলেছেন ইঙ্গিত করে তাকুয়া এইখানে এইখানে তাকুয়া বাইরের জিনিস নয় তাকুয়া অর্থ হলো আল্লাহর সমস্ত আদেশ পালন করা আর সমস্ত নিষেধ ত্যাগ করা যা করতে বলেছেন তা করা যা বর্জন করতে বলেছেন তা বর্জন করা একে বলা হয় তাকুয়া বাকি ভিতরে যদি তাকুয়া থাকে ইমানি শক্তি এর প্রকাশ বাইরে হবে কিন্তু বাইরে লেবাস পোশাক আর দাড়ি আর টুপি আর পাগড়ি লাগিয়ে দিলে ভিতরে নাও থাকতে পারে ভিতর ঠিক থাকলে বাইর ঠিক হওয়া জরুরি কিন্তু বাইর ঠিক থাকলে ভিতর জরুরি নয় সেটা মুনাফিকি হতে পারে প্রতারণা হতে পারে মানুষকে দেখানো হতে পারে এই জন্য মনে রাখতে হবে ভিতর ঠিক করতে পারলে বাইরটা অবশ্যই ঠিক হবে আবার অনেকেই বলেন ভিতরটা আমার ঠিক আছে তো ভিতর ঠিক আছে তো বাইরে ঠিক মতো চলো না কেন বাইরটা তোমার উল্টো কেন তাহলে ভিতরের সঙ্গে যার বাইর মিল থাকে সে হলো মবিন আর যার ভিতরে বাইরে গড়মিল হয় তাকে বলা হয় মোনাফিক এজন্যে আমাদেরকে মনে রাখতে হবে যে তাকুয়া অর্জন করার জন্য সিয়াম ফরজ করা হয়েছে সেই তাকুয়া আমরা যদি অর্জন করতে পারি ইমানে শক্তিতে বলে বলিয়ান হতে পারে তাহলে হবে সিয়ামের পালন করে আমাদের কাজ না হলে সেটা ওই উপবাস থাকা হবে অনাহারে থাকা হবে পিপাসাত্ম থাকা হবে সেটা দ্বারা কোনোই কাজ হবে না রোজা রাখবেন ঠিকই কিন্তু দেখা যাবে যে সন্ধ্যাবেলা একটা করে জিরো তিরিশ দিনে তিরিশটা জিরো তিরিশ জিরো না আপনার বাড়ি থেকে এক প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত পুরা জিরো ভর্তি করে দিলে কোনোই ফায়দা নেই কারি জিজমার্কা যেন আমাদের সিয়াম না হয় সেটা আমাদের খেয়াল করতে হবে এর পরের পর্বে আমরা সিয়াম নিয়ে আলোচনা করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ইসলামের যে সমস্ত রুকনগুলি রয়েছে এগুলিকে সঠিকভাবে জানা এবং সেই অনুযায়ী আমাদের জীবন গড়ার যেন আমাদেরকে তৌফিক দান করেন আকুল কাউলি হাদা ফিরুল্লাহ আলী ওয়ালাকুম ওয়ালিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু গফুর রাহিম ওসল্লাহ আলা নবীনা মোহাম্মদ وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ সুবানা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুসালাত ওয়া আতুজ জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRF I Al Rayan bank quadrant code আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero zero eight three SWIFT BIC code I B O B G B double two IBAN GB five two L Y D three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate Peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন উপযুক্ত জ্ঞান মহান আল্লাহ তালা সারিয়া প্রণয়ন করেছেন সকল বান্দার কল্যাণের জন্য যথাযথ প্রজ্ঞা সারিয়া প্রণয়নের একটা ব্যাপক এবং সার্বজনীন উদ্দেশ্য হচ্ছে সকল মানবতার এবং সকল বান্দার কল্যাণ সাধন ডক্টর মঞ্জুর ইলাহি প্রত্যেকটা ক্ষেত্রে সেরিয়ার একটা রুলিংস আছে একটা বিধান আছে ন্যায়সঙ্গত বিচার ও শান্তি এবং সেরিয়া কিভাবে মানুষের কল্যাণ নিশ্চিত করেছে সে বিষয়টা ইনশাল্লাহ এখানে আলোচনা করব চলুন আমাদের জীবন আরো ন্যায়নিষ্ঠ ও সন্তোষজনক করতে শিখি দেখুন মানবতার কল্যাণে ইসলামী সারিয়া প্রতি শুক্রবার রাত সাড়ে আটটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়